যিনি আপনার আমার খালিক মালিক সৃষ্টিকর্তা এবং আমরা তার বান্দা আমরা তার বান্দা বান্দার কি অধিকার থাকে আমি এক দুবার সম্ভবত করেছিলাম যে একটা হল চাকর আপনার মতো স্বাধীন মানুষ পয়সার অভাবে আপনার আন্দারে চাকরি করেন চাকর নকর আর একটা হল গোলাম জিহাদ হলে কাপের না যখন পরাজিত হয় অনেক কাপের তারা মৃত্যুবরণ করে আর কিছু মৃত্যুর মাত্রা হাতে ধরা পড়ে যেগুলো ধরা পড়ে এইগুলোকে ইসলামী পরিভাষায় গোলাম বলা ইসলামী জিহাদ হলে তখন এই গোলামের অস্তিত্ব পাওয়া যায় নর্মাল ভাবে পাওয়া যাবে এই যে লোকগুলো ধরা পড়লো এদেরকে আবার মুসলমানদের মধ্যে মুজাহিদদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তখন তারা ওই গোলামের মালিক হয়ে যায় তারপর সে গোলাম রাখতে পারে ইচ্ছা করলে আজাদ করে দিতে পারে ইচ্ছা করলে আর একজনের কাছে বিক্রি করতে পারে ইচ্ছা করলে আর একজনকে উপঢৌকন দিতে পারে এটাকে বলা হয় গোলাম কৃত দাস কেনা ব্যাপার আর একটা হল বান্দা যাকে কোন আলিম সৃষ্টিকর্তা কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছে তাকে বলা হয় বান্দা তো তিনটা স্তর সর্বনিম্ন স্তর হল বান্দা যা নিজের কোন স্বাধীনতা সর্বনিম্ন এর থেকে একটু উপরে গোলাম কারণ গোলামের কিছু স্বাধীনতা আছে কিতাবে যা পাওয়া যায় গোলামকে মালিকে বলে যায় তুমি কাজ কাজ আমাকে ডেলি এত মেরে দিবা মাকে তোমার এখন আপনাদের হবে একজনকে ভিক্ষা দেন যে আমার এত টাকা দেবা না তোমার ওই জমানায় মালিকরা গোলামদেরকে এই কথা বলে আমাকে এই বাকিটার ব্যাপারে তো তার স্বাধীনতা যা টাকা বাঁচল তার একটা কিনে খেতে পারে তাদের লেগে দিল এত স্বাধীনতা যে কারণে হাতিতে বলা হয়েছে দুনিয়াটা মৌমিনের জন্য জেলখানা আর দুনিয়াতে জন্য মৌমিন অজান্নাতুল কাফিন দুনিয়া মৌমিনের জন্য জেলখানা আর কাফের জন্য বেল কোন দিক দিয়ে বেশটার মধ্যে ষোলো আনা স্বাধীনতা ষোলো আনা স্বাধীনতা যেখানে একটা দামের না একটা কাপড় তো কাপের আল্লাহ তাদের স্বাধীনতা দিয়ে রাখছে যা এটা করতে কোন শরিয়া তিনি মানতেছে প্রয়োজন মনে করছে মুসলমান সব থেকে বিধান কথা মুখ বের করবে এটা বিধান রয়েছে কয়েকবার চিন্তা করো এই কথাটা বলা তোমার ঠিক হবে কিনা বলা জায়েজ হবে কিনা না মিথ্যা হয়ে যাবে না গিবাদ হয়ে যাবে না দোষচর্চ হবে না বড় নিন্দা হবে না ফাঁস থেকে কোনো শব্দ হবে সব না যায় যায় কথা বলবেন আপনি চিন্তা করতে একটা যদি টাকায় দেখবেন আপনাকে চিন্তা করতে হবে এটা দেখা যায় না টাকায় হয়েছি যায় কিনা যদি বেকার মহিলা নাকি সব জায়গায় টাকার অনুমতি নেই একটা সুন্দর আওয়াজ আসতেছে কানের মধ্যে খুব মজা লাগতেছে কিন্তু আপনি শুনবেন কিনা আপনি চিন্তা করবেন সামনে তো ভালো লাগতেছে কিন্তু প্রবল করা আল্লাহ জায়েজ রাখছে কিনা জায়েজ রাখে তো শোনেন মাসা গজল করতেছে সুন্দর আওয়াজ আসছে লাও কিন্তু যদি গান হয় তাও বেগানা নারীর কণ্ঠে ডবল হারাম গান হারাম গান পাইতো আবার বেগানা নারীর কণ্ঠে কান লাগাবেন এখানে জড়িয়ে আসুন আপনি ধরবেন এখানে জড়িয়ে আসুন কাজের জন্য যাচ্ছেন এখানে জড়িয়ে এই কাজে যাওয়া যায় যাবে একটা জিনিস মাথার মধ্যে চিন্তা করতেছেন ঠিকানা সরিয়া ওইটা চিন্তা করা যায় তো থেকে আপনি কি মানুষের কল্যাণের চিন্তা চান না একজনকে ডাউন দেওয়ার চিন্তা করতে ফাঁকি দেওয়ার চিন্তা করতে মানুষ ফাঁকি দেওয়ার পদ্ধতি বের স্কিম বের চিন্তা কর তো দেখা গেল বাংলাদেশ আর দুনিয়াটা একদম জেল যা করবে ওখানে চিন্তা করতে হবে দায় চলে গেছে প্রত্যেকটা জায়গায় চিন্তা করছে বান্দার ইতিহাস গোলামের কিছু মনিবের টাকা দেওয়ার পরে বাকি টাকা দিয়ে যেখানের টাকা খরচ করবে এর থেকে বেশি স্বাধীনতা এই যারা চাকর নেওয়া সে বেতন পাবে সেই বেতন কোথায় খরচ করবে কি খাবে কে কিনবে কি কিনবে তিনটা স্তর দেখা যায় দুনিয়াতে তিনটা স্তর আছে চাকর স্তর গোলাপ বান্ধের স্তর আর বান্দা আমরা হলো আল্লাহ বান্দা বান্দা বান্ধের স্তর এর মধ্যে সর্বোচ্চ যেটা চাকর নগর সেখানে দেখা যায় মনিবের কোন কাজে আপত্তি করে না অত বিদ্যুতার দাবি সেও মনিবের কোন কাজে উপর আপত্তি করতে পারে যা বলে তার মাথায় ধরুক আর না ধর ওটাই করতে ওইটাই করতে আমি উদাহরণ দিয়েছিলাম আপনাকে বললো যাও পাঁচকে দিন বস্তু নিয়ে তারপরে বলল তার আমার মানুষ তিনজন আমার তো এক কেজি লাগে না পাঁচকে আপনি বললেন আমরা হিসাবটা কি আমরা হিসাবটা আমাকে বুঝাব তার মানে কিন্তু এরকম যদি আপনার সাথে ভাব করে ওই দিনে তাকে বিদায় তো এই দায়িত্ব কে সর্বোচ্চ স্বাধীনতা সেই কোন হুকুমের ব্যাপারে আপত্তি উত্থাপন করতে পারে না আমরা যে আল্লাহর বান্দা আমাদের স্বাধীনতা একদম সর্বনিম্ন স্তরে সেখানে আমরা স্বাধীনভাবে চলবে স্বাধীনভাবে চলতেছি আমরা আমার কাছে এখানে আলাল হলো কিনা কোনো চিন্তা নেই বিরোধ কথা মনে করতেছে আমার নামাজটা সহি হইতেছে কিনা আমার ছেলে প্রাণ করতে পারে কিনা আল্লাহ হুকুম জানে কিনা কোনো পরেশানি নেই না জানলো পয়সা করে ছেলে পয়সা রোজগার করতেছে মা খুব খুশি খুব খুশি অত ছেলে নামাজ আছে কোনো আবার তো জবর পছন্দ এক মুসালে আর এক মুসালে বলে দিতে শুনতে আমার ছেলে তো আর একটা কোন দেশের কথা বললো ওই দেশে সুস্থ হবে তার ছেলে বাচ্চাদের দিকে যে ওই মহলে হেড গেছে এগুলো সে খুশি এটা বস্তুদের মধ্যে তারা গন্ধ করে বস্তু বলছে কানে বুঝলেন আমাদের আকল কেরকম পর্দা পড়ে গেছে কেরকম উল্টা হয়ে গেছে উনি মাসক্ত নামাজি ওনার ছেলে মাস্তানি ঘন্টা কাজ দিতে ওনার কোনো মাথা ব্যথা নেই পিস্তল খবর পেয়ে দিতে এটা ঘুষের সাথে আবার ইনকালে বাইরে করে এই হল আল্লাহ মুসলমান আমি বলছিলাম যে মমের জন্য জান্নাত মমের জন্য দুনিয়া জেলখানা প্রত্যেকটা জায়গায় আমার হুকুম করতে হবে আপনার আমার স্বাধীনতা ওই হুকুমের পাবন্দি করতে হবে তাহলে মরার সাথে সাথে আপনার জন্য জানতাম সেখানে আপনার মনের যে কোনো যে কোনো ইচ্ছা যে কোনো আবেগ আল্লাহ তারা পূরণ করে দিবে এখানে কয়েকদিন আপনার ইচ্ছাকে প্রমাণই করতে হবে তাহলে আল্লাহ আল্লাহ আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে আপনার আমার ইচ্ছাকে কোরবানি করবে আজীবন আল্লাহ রকম আলমী আপনার ইচ্ছাকে বাস্তবায়ন করে আর এই কয়টা দিন যে ইচ্ছাকে কোরবানি করতে পারল না আল্লাহর হুকুমকে কোরবানি করেছে নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করলো আল্লাহ হুকুমকে কোরবানি করে দিল রসুলের সুন্দরকে কোরবানি করে দিল এর মৃত্যুর পরে আর যত রকম শাস্তি আছে তার কোন ইচ্ছা কোন ইচ্ছা পূরণ করা হবে কয়েকটা দিন যে কোরবানি করবে তার সব ইচ্ছা পূরণ করা হবে কয়েকটা দিতে নিজের ইচ্ছাকে কোরবানি না করবে সে চিরকালের জন্য আল্লাহর যে জেল জাহাজ নামে চলে গেল তার কোনো ইচ্ছা পূরণ করা হবে না সুতরাং সন্তানের ব্যাপারে আল্লাহ দায়িত্ব দিয়েছেন হক রেখেছেন এটাকে যারা বাস্তবায়ন করবে তারা কামিয়াব আর যারা বাস্তবায়ন করবে না তারা দুনিয়ার থেকে উত্তীর্ণ শুরু হবে না আপনার পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই দুনিয়াতেই সন্তানের কারণে সে একটার পর একটা মুক্তিবাদে পড়তে ছেলে অন্যায় করছে ছেলেকে পাইতেছে না বাপকে লয়ে বাপ কিছু অন্যায় করে ছেলের ব্যাপারে আল্লাহ হুকুম পুরা করে নাই হ্যাঁ? নিজের মত মতো করছিল নিজে যেটাকে উন্নতি মনে করেছিল ওইটা করছিল আল্লাহ যেটাকে উন্নতি বলেছেন কামিয়াবির রাস্তা বলেছেন ওটা তার মাথায় ধরে নাই তার সৃষ্টিকর্তা যেটা তাকে বলে দিল ওটা মাথায় ধরে নাই নিজেরটা মাথায় ধরে প্রথমে একভাবে বললাম পান্ডা গোলাম গোলামের আমরা স্বাধীনতা নেই কি আমরা আমাদের করি আল্লাহ কোন অধিকার আছে আমাদের এই উল্টা করা হয়েছে দুনিয়াতে আজাব শুরু হয়েছে দুনিয়াতে আজাব শুরু হয়েছে ছেলে অন্যায় করতেছে সব বাবার কাম যাচ্ছে গত তোমার কিস্তা শোনায় ছেলে দুই কোটি টাকা লস করছে ছেলে জিপি ঘুরতেছে বাপ টেনশনে মরছে টেনশনে মরছে হ্যাঁ। দুনিয়া কত কঠিন হয়ে গেল এই দুই কোটি টাকা বাপের চিন্তা কেমন করতে হবে ছেলে কোন চিন্তা রোজা না হলে তাকে তো দুই কোটি টাকা দিব না নয় সেটা তিন কোটি বানাইছে তো ওটা দুই কোটি আরো ঋণ হয়ে গেল বেরোজ হওয়ার কারণে এইভাবে এক এক পিতা তার সন্তানের দ্বারা এক এক ধরনের প্রতিবাদের মতো করছে কারণ কি ছেলেকে আল্লাহ দিন শিখায় আল্লাহ দিন শিখায় বরং বলতে গেলে দুনিয়াতে যত সমস্যা দেখতেছেন সবটার ভিতরে এটা কারণ সবটার ভিতরে এটা কারণ যারা এই অপরাধগুলো ঘটাই দিচ্ছে তারা আল্লাহ হুকুম জানে না না জানার কারণে মানুষের ভাব নষ্ট করতেছে ফাঁকিবাজি করতেছে হাইজাকারি করতেছে মানুষের চাল লাল ইজ্জত কোন কিছুর নিরাপত্তা যেই কাজের তারা ওই লোকগুলো তারা ওই লোকগুলোর কারণে যে লোকগুলোকে তাদের বাপমা আল্লাহ দিন শিখায় নাই আল্লাহ দিন শিখায় নাই তারা এখন পাঁচ হাজুর থেকে হিংস্র হয়ে পাঁচ হাজুর থেকে তারা হিংস্র জানোয়ার কালকে আমরা পত্রিকা দেখলাম বঙ্গভবনের সামনে পার্কের মধ্যে যে রাস্তা পত্রিকা লিখছে এই রাত আটটা হলেই এখানে হাইতে কাছের অভয়ারণ্য অর্থাৎ ঘুমছে এই যারা সিএনজিতে বিভিন্ন খোলা গাড়িতে থাকে এদের টাকা পয়সা এদের মোবাইল সব করে বাগানে ঢুকে পড়ছে তো প্রেসিডেন্টের ভবনের স্থানে যদি হয় তো দেশের থেকে কানাতে কি হবে প্রেসিডেন্টের ভবন তার সামনে পাথর মধ্যে রাস্তা এই রাস্তা সম্পর্কে সাংবাদিকদের লিখতে তারা একদম ফ্রি স্টাইলে লিখতে তাদের আইতাকারের মহাই মহাই পালন করতেছে কেউ তাদের কিন্তু মারা করেন আলাদা নেই এই লোকগুলো এরা কেন এই কাজে নামছে এদেরকে এদের বাপমা দিন শিখায় দিন না শিখানোর ধরো এরা একটা পশু হয়ে গেছে জানোয়ার হয়ে গেছে যে জানোয়ারের থেকে মানুষ এখন কোন নিরাপত্তা পাইতে সবসময় মৃত সন্ত্রস্ত তখন আমার মোবাইল নিয়ে যায় পেটের মধ্যে সুরা মেরে দেয় পিস্তল মেরে দেয় পিস্তল এই টেনশনে প্রত্যেকটা মানুষ তাদের থেকে এই লোকগুলো যতই আপনি ল্যাব নামান যাই না দেখো কন্ট্রোল করবেন কিন্তু সম্ভব যে কটা মানুষ ওই কটা ল্যাব যে কটা জনগণ প্রত্যেকের পিছনে একটা করে এটা কি যাওয়া সম্ভব এক পরে গেছে কোথায় এদিকে সব এই জায়গা হয়ে গেছে সব বঙ্গভবনের সামনে হয়েছে সেখানে আরে বড় কোথায় এরা হলো দুনিয়ার তো দুনিয়ার লাইফ এই অন্যায় থেকে বিরত করে দুনিয়ার লাইফ মানুষের ভিতরে মালের মহকে আরো বাড়াই দেয় এখন সেই মহকে বাস্তবায়ন করার জন্য দেখেন চাকরি করলে কয় টাকা পাবো চাকরি করলে কয় টাকা পাবো সারা বছরে এক লাখ টাকা আর এখানে একটা চাকরি করলে তো কয়েক লাখ টাকা হয়েছে সেটা ক্যালকুলেশন দেখতেছে চাকরির কোনো লাভ নেই ক্যালকুলেশন বড় বড় ডিগ্রি নিয়ে ক্যালকুলেশন করা শিখছে দেখতেছে চাকরি করলে কি লাভ সারা বছরের দাম এক চাহিদা করে বেশি এদিক চলে তার বিদ্যা তাকে ডাকায় পারে সব বিদ্যাটা জেলে রেখে তো আমি বলেছিলাম সুন্দর নাম রাখতে হবে আকিকা করতে হবে আর তার চুল মুন্ডায় সেই ওজনে যাদের টপিক আছে তাদের সমাধান করবে যাদের ওইরকম টপিক নেই তারা উপাদান করবে সপ্তম দিন এই তিনটা কাজ তিনটা কাজ এরপরে তখনই কিছু বুধ জ্ঞান হবে বুধ জ্ঞান তখন এটার বাপ মায়ের দায়িত্ব বিশেষ করে মায়ের দায়িত্ব তাকে নবী করিম সাল্লামের সুন্নত শিক্ষা দেওয়া জ্ঞান হওয়ার সাথে তখন বুঝে কথা বুঝে তখন তাই শুরু করে তারা প্রেম নিয়ে তাই নাম দিয়ে এটা আমাদের নবীর সুন্দর বিসমিল্লা করে খাও একটা ভাত নষ্ট হইতে পারবে না পড়ে গেলে উঠে গেল রক্তখান দিতে গেবা পড়ে গেলে রক্তখানে পড়বে উঠে গেল আল্লাহ তারা সারা জীবন আরামে রাখবে তার দিন থেকে কষ্ট হবে না নিয়ামতের একটা একটা জাররা একটা একটা টুকরা যারা হেফাজত করে তাদের নিজেকে কষ্ট হয় যারা রক্ত করবে তারা ফলন করে বিপদে পড়বে এইভাবে ঠিক আছে থাকবে কাপড় পাওয়ার করতেছে টাইম পাওয়া আগে ঢুকাবে বলার সময় বাম পাওয়া আগে বলো বাথরুমে যেতেছে এই দোয়া পড়ো বাম পাও আগে প্রবেশ করো বের হতে চাও ডাইন পাও দিয়ে বের হও বের হয়ে না এদের পর্যন্ত হয়ে দুধের পর আর একটা দোয়া আছে এটা এখনো শিখতে পারে নাই ঠিক আছে বুকা না এক হাতে চেঞ্জ করে আল্লাহ তোমার তোমার এই নিয়ামতের আমি পাবো না কারণ এই মর্মূর্তির সাথে তো নারীগুলো বেড়ে গেছে তো কি হাতে হইতে হবে কিন্তু আল্লাহ তালা শুধু ক্ষতিকারটাকে সরাই দিতে আমাকে এই মেয়ামতের সকল আদায় করে পারা যাবে না তাই অ্যাডভান্স ক্ষমা চাওয়া হয়েছে এইভাবে বাপ মায়ের তার যখন পুজো হয় একটা একটা সুন্দর শিখে একটা একটা সুন্দর শিখাইবে আস্তে আস্তে বড় হবে সুরা শিখাইবে কালেমায় তৈরিবার শিখাইবে এই হলো আর একটা হক যত আস্তে আস্তে বাড়তে থাকবে তাকে কোরআন কোরআনের কোরআন শিখাইবে আর নবীদের সুন্দর শিখাবে দেখা যাবে ছেলে পাঁচ সাত বছর বয়স হয়েছে মোটামুটি সব উন্নত কি হয় আর যে ছেলে পাঁচশো বছর বয়সে সুন্দর শিখে ফেলল এই ছেলেটা আল্লাহর অলি হবে তা নিশ্চিত বলা যায় হবেই নিশ্চিত বলা যায় কারণ আল্লাহ বলি কাকে আল্লাহ বলি কোন কারামত কায়ের হওয়ার নাম না আশ্চর্য ভগবান প্রকাশ পাওয়ার নাম আল্লাহ বলি না কিতাবে লিখছে অনেক হিন্দু রুগীদের দ্বারা আশ্চর্য ঘটনা প্রকাশ পায় ইমান নেই কিন্তু কোন বিষয় সে ত্যাগ করে কোন বিষয় সে কোরবানি করে কারণে দুনিয়াতে আল্লাহ তাকে যে আশ্চর্য ঘটনা দেখায় অত সে বেঁচতে যাবে না অথচ সে বেঁচতে যাবে কিন্তু কোরবানি করবে কেউ কোরবানি করবে সারা জীবনে লাভ খায় গোস্ত খাই কুরবানি হলো না এর দ্বারা কি করতে আল্লাহ তাকে দিন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই মাজার দিল্লিতে এখন আছে চল্লিশ মার্কাজ বিশ্ব মার্কাজ সারা দুনিয়ার মার্কাজ ওটা দিল্লির ওই নিজামুদ্দিন বস্তি নিজামুদ্দিনের বস্তি নিজামুদ্দিন ওই এলাকার নাম ওই আউলিয়ার নামে ওই এলাকার নাম হয়ে গেছে আল্লাহ তালা আমাদের বারবার সেখানে যাওয়ার প্রতি কয়েকদিন আগেও গেলাম এই নিজামুদ্দিন আউলিয়া একবার সাংঘাতিক অসুস্থ হয়ে গেল যখন ডাক্তার কবিরাজ দেখা এলো কিচ্ছু ফায়দা হলো কিছু মরিদার বলল যে পাশে একটা রুগী থাকে সে কোন রুগীর মধ্যে নজর করলে ওই রুগী সুস্থ হয়ে তো তারা চিন্তা করো ওইখানে নিয়ে যাবে অন্যরা বাধা দেবে বুঝুন না করবে এর কাছে নেওয়া যাবে না তারা পত্রিকা লাভ করে না কি করে অনলাইন জানে বুঝুন মানা করে কিন্তু মনে মারা টানা করবো আরে ওদের দাম পাচ্ছে না পরে তারা এই বেহুজ অবস্থা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ লেগে ওই যুগের কাছে নিয়ে গেছে যুগি ওনার দিকে একটা অবস্থা চাইলে ওনার জ্ঞান ফিরে আসবে সুস্থ হয়ে গেছে পরে উনি রাস্তা কল আগে এখানে আমরা আনতে পারি তারা অনেক মাপ সত্তার ভিতরে আমরা আপনার অস্থির হয়ে গেছে আমাদের দিশা ছিল বেদিশা হয়ে গেছে আমরা এখানে আসতে মাফ করে এখন উনি চিন্তা করলেন আমার উপরে যুগের গেল দয়া গেল আমাদের আমার কারণে আপনি একবার সুস্থ হয়েছিলেন আজকে তো আমার উদ্ধার করেন কিন্তু এত ইমান নেই আমি তো আপনাদের ময়দানে গিয়ে কোনো উদ্ধার করতে পারবো যা করতে এখনই করে দিতে হবে পরে উনি গুলির সাথে কথা বলেন তুমি এটা কিভাবে পাই তুমি বলল আমার জীবনে একটাই সাধনা যে যখন আমার মনে যেটা চাইছে আমি উল্টা উল্টাটা মনে যেটা চাইছে ওটা উল্টা করছে ঘুমাইতে হ্যাঁ? মনে গোস্ত খাবো চাইছে কারণে ভগবান আমাকে দিতে দ্বিতীয় প্রশ্ন করলেন আল্লাহ আল্লাহ কত বুদ্ধি থাকে দ্বিতীয় প্রশ্ন বললে আচ্ছা ঠিক আছে তোমার তো এই নিয়ামত চাইতো মনের বিরোধিতা করে তাহলে তোমার কাছে আমার প্রশ্ন ইসলাম গ্রহণ সম্পর্কে তোমার মনে কি চায় এটা বলো তুমি এইটা আমার মনে চায় না এটা তাহলে গ্রহণ করো আমরা তো সাধারণত বাতিল হয়ে যাবে তুমি একটু আগে আমাদের স্বীকার করছো তোমার যা মনে চায় না উল্টা করো তুমি এখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে মনে চায় না তোমার এটা ধরে রাখতে হলে তাহলে এখন কি করতে হবে ইসলাম গ্রহণ করতে হবে তাহলে দুটি আটকা পড়ে গেছে আটকা পড়ে গেছে তখন মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে গেল তো আগে তো তার ভিতরে ত্যাগের জগৎটা ছিল ত্যাগ আরবিতে মানে মুজাহাদা ত্যাগকে কোরবানিকে আরবিতে বলে মুজাহাদা এর জগৎটা আগে ছিল হ্যাঁ, ইনার ফর্মুলা অনুযায়ী অল্প কিছুদিন মুজাহাদা করলো কোরবানি করলো সে বিশিষ্ট বুজুর্গ হয়ে গেল তৈরি ছিল লাইনটা উল্টা ছিল এই কথা আমরা বলি যে খ্রিস্টানরা মুসলমান হলে আমাদের সেখানে আগে চলে যাবে কেন আগে চলে যাবে কতগুলো জিনিস তারা আমাদের থেকে আগে ইমান চলে কিন্তু আপনার সাথে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করবে না মালের মধ্যে ভেজাল দিবে না এই কারণে দাঁড়িয়ে আছে তারা থাকা মারবে আপনি বিপদে পড়লে সে পুরো শক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে এর কতগুলো গুণ আছে এগুলো আসলে মুসলমানদের গুণ ওরা নিয়ে গেছে ওরা আমাদের কোরআন কিতাব অনেক হাতে দেখে কোন গুণের তারা হজরত মোহাম্মদ সাল্লাহ এইভাবে কয়েক দিনের ভিতরে বিজয় লাভ করলেন ইসলামকে পুরা দুনিয়ায় ছড়াই দিলেন ওরা বিশ্ব জয়ের জন্য ওদের নিয়ে খারাপ দুনিয়াতে জয় পাবে দুনিয়া ওই নিয়েতে ওরা ওই চরিত্র গ্রহণ করেছে তো দুনিয়াতে লাভবান হয়েছে এরা যদি মুসলমান হয় ভালো আখলাখ তো আগেই ছিল ইমানটা ছিল না যে ইমান এসে যাবে সে দ্রুত আমাদের থেকে আগে বেড়ে যাবে আমরা তো কিন্তু কেন কিন্তু কোরআন কারিমের এক আয়তে বলা হয়েছে কুন্তুম খাইরা উন্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ وتنهون عن المنكر এই আয়াতে আল্লাহ বলতেছে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে না বলি কথা না নবী রসল যেমন পাঠানো হয় এই উন্মত আখেরি উন্মত থেকে পাঠানো হয়েছে সারা বিশ্বের মানুষের কল্যাণ কি কল্যাণ وتنهون عن المنكر তাদেরকে নেক কাজ করতে উদ্বুদ্ধ করবা নেক কাজ করতে উৎসাহিত করবা আর গুণার কাছ থেকে তাদেরকে বিরত রাখবা এই দুটা কাজের জন্য আপনাকে আমাকে আজকেরই এই উন্মত বানানো হয়েছে সারা দুনিয়ার কাজের প্রত্যেকদের ইসলামের দাওয়াত দিব দিয়ে তাদেরকে নেক কাজ করতে পারবো গোনা বন্ধ করতে পারবো এই হল ডিউটি এই উন্মতের ডিউটি আসেন আচ্ছা। এই উন্মতের কয়জন এই ডিউটি পালন করছে এই ডিউটি কয়জনে পালন করতেছে যে কাফার থেকে দাওয়াত দিচ্ছে ইসলামের আর সবাইকে বলতেছে ভাই আল্লাহ হুকুম করা করো আল্লাহ নাফার মানে করো না গুণা করো না গুণা করা মানে বীজ খাওয়া ধ্বংস হওয়া গুণা মানে ধ্বংস আজকে যে গুণাকে কত ফুর্তির সাথে করা হয়েছে কত আনন্দের সাথে করা হয়েছে আগের যুগে দেখতাম কোন ছেলে ভালো রেজাল্ট করলে হ্যাঁ বিভিন্ন কিছু তারা শুক্রিয়া আদায় করতো নামাজ পড়তো মেলা এগুলো এইবার কখন দেখলাম হ্যাঁ দেখে ভালো রেজাল্ট করলে হ্যাঁ নাচ গান আয়োজন করা ব্যান পার্টি দেখে বাদ্য বাজানো বাঙালি বাঙালি করতে করতে বাঙালি হয়ে গেছে এগুলো নাকি বাঙালি কালচার আরে এক জামানে তো বাঙালি অর্থ ছিল হিন্দু বাঙালি বাঙালি করতে করতে ভাষার দিকে বাঙালি বলা যায় কিন্তু এক জামানায় তো এটা পরিবর্তন ছিল হিন্দুতে বলা আছে এখনো কলকাতায় একটা পাড়া আছে এই পাড়ার নাম হলো বাঙালি পাড়া তার মানে এখানে কোন মুসলমান বাস করে এটা কুলকে মানে কুল হিন্দু এই পাড়ার নাম হলো বাঙালি পাড়া তারপরে মানে এখানে পরিবার চাই যে বাঙালি সে আমাকে একজন উপর জানা গেছে তো ওনাকে জিজ্ঞেস করছে তাই নেই তাহলে মুসলমান না বাঙালি জিজ্ঞেস করছে এখনো জিন্দা আছে হাইকোর্টের অনেক সিনিয়র অ্যাডভোকেট এখন জিন্দা আমি তার মতো আপনাকে নিয়ে আমাকে বলে আমার কাছে তার যাতায়াত ঠিক আছে আপনি মুসলমান না বাঙালি তুমি এত জানে না বাঙালি কি ওখানে তো বাঙালি মানে হিন্দু এত জানে না উনি তো আমি না বাঙালিও <laughs> তাকেও দেওয়া হয় দুটো একসাথে হবে না তো হয় আপনি মুসলমান হইবেন না হয় বাঙালি হইবেন উনি দৌড়াবেন একসাথে তো সে বুঝতে তাহলে উনি মুসলমানও উনি হিন্দুও একসাথে মুসলমান হিন্দু কেমন হবে এর জন্য আপনারা যারা বয়স্ক লোক আছেন তারা হয়তো খেয়াল করছেন পাকিস্তান পিরিয়ডের পত্রিকা আসতো পাকিস্তান পিরিয়ডের তখনও পত্রিকা আসতো রাজকে মুসলমান এবং বাঙালিদের মধ্যে খেলা হবে মুসলমান এবং বাঙালিদের মধ্যে কি হবে খেলা হবে তো মুসলমানরা বই প্রধান আছে যাতে মুসলমানরা জয়লাভ করে খেলাই তো ফালতু এর জন্য রোজা রাখে এটা আমার বোঝার উঠতেছে না তখন পর্যন্ত পরিবারে এই ছিল দোয়ারে বাচ্চা আসলাম দিন এলাকায় কাজ করছিল দিনে এলাকায় কাজ করে মুসলমানদের হিন্দু বানাই এখনো ওই প্রচেষ্টাটা রয়ে গেছে বাচ্চা একবার নেই দিন এলাহিও নেই কিন্তু মুসলমানদেরকে হিন্দু করা ওই পলিসি এখনো রয়ে গেছে বর্তমানে সেই পলিসিটা এইভাবে হচ্ছে অনেক কিন্তু হিন্দু অনেক কাজ করতেছে কিন্তু এইভাবে চালাই দিচ্ছে এটা বাঙালির কাজটা পিওর হিন্দুরা করে কিন্তু মুসলমান ছেলেমেয়েকে বুঝ দিচ্ছে এটা কোনো অসুবিধা নেই হিন্দুদের কিছু না কিন্তু বাঙালি কালচার মঙ্গল প্রদীপ জ্বালানো বাঙালি কালচার পয়লা বৈশাখে করো বাঙালি কালচার এই বলে বলে সব হিন্দুয়ানি গুলো মুসলমানদের দিয়ে করানো হয়েছে আসল তো মুসলমানিত্ব এর খবরই নেই খবরই নেই এইভাবে করে করে মুসলমানদেরকে হিন্দুদের সব কাজগুলো করাই নেওয়া হয়েছে তারা কাজগুলো করাই দেওয়া আচ্ছা, হবে আর তার আফতও দায়িত্ব ছিল এত বোকাল মুসলমানরা কোন ইতিহাস জানে না কোন বাস্তবতা জানে না এমন করে দেখছে সব হিন্দু কাজ করে দেখছে আপনার আফতে ডিউটি ছিল যে কাফেরদেরকে দাওয়াত দিবে ইসলামে এবং আল্লাহর রূপ পালন করতে উদ্বুদ্ধ করবে আল্লাহ নাফারমানে বন্ধ করতে বলবে এরকম খবর নেই করতে কি বলবে সে নিজেই তো সমন্বয় করে ঠিকাদারি নিয়ে নিবে তার দায়িত্ব ছিল অন্যকে আল্লাহ নাফারমানি করতে নিষেধ করবে ওটা তো কয়েক সময় চলে রয়েছে সে নিজে অন্যায়ের তালিকা বানায় কোন অন্যায় যাতে বাদ না পড়ে সে নিজে আঞ্জাম দিচ্ছে এখন চিন্তা করেন তাকে কি জন্য বানানো হলো আর সে এখন কোন দায়িত্ব পালন করবে অন্যকে গুণার থেকে বাঁচানোর জন্য আপনাকে আমাকে বানানো হয়েছে আর আজকে আমাদের এক একজনের ঘর মিনি সিনেমা হল এক একজনের হল সিনেমা হল এই ন্যাকেট ছবি আর এর ক্যাসেট মনে মনে বিক্রি হয়েছে আপনারা ছেলেবেলে দেখবেন দেখে তারপর কি করতেছে খবর নেই আপনাদের তারপর কি করতেছে আপনাদের খবর নেই আমার কাছে খবর আছে আমার কাছে কেমনে খবর আছে আমি একজন মুক্তি আমি ফতোয়া বিভাগ পরিচালনা করি আমার কাছে মানুষরা মশলা জানার জন্য আসে গত পরশু একটা ফতোয়া দিলাম আমি আশ্চর্য হয়ে যাবে গত পরশু ফতোয়া দিচ্ছে এক ছেলে বাপের শিখায় খালি ইংরেজি শিখে তার নানির সাথে ফাইজলামি করতে করতে এই পর্যন্ত করতে অঘটন ঘটাইছে সেটা চিন্তা ভালো হবে আপন নানি আপন কি বলে নাতি

খালাত বোন বিবাহ করে সেখান থেকে একটা ছেলে হয়েছে এখন মনে আসবে সম্ভবত তবলি বলাদের কারণে বা যে কোনো কারণে তবে দিনের দিকে আসবে তো কাউকে যাচ্ছে তোমার নারীর সাথে যদি অবদান ঘটছে তোমাকে বিয়ে হয়নি নর্মাল ভাবে খালাতো বোন বিয়ে করা যায় নর্মাল ভাবে খালাতো বোন বিয়ে করা চাচাত বোন ফুফাত বিয়ে করা যায় খোদা না করো যত কোনো নারীর সাথে চিন্তা হয়ে থাকে তার জন্য খালাতো বোন বিবাহ করা হারাম এইরকম হারাম কোনদিন হালাল হবে না কোনদিন হালাল হবে না তিন তালাক দেওয়ার কোনো কোন একটা রাস্তা আছে আর এখানে বিয়েতে হলো এ বিচারা মারা মারা গেছে বা তালাক তালাক দিতে পয়লা স্বামীর জন্য আবার কি হয় হালাল হয় তো ওই দুর্ঘটনার কারণে ওই নারীর নিচে যারা আছে উপরে যত মহিলা আছে উপর নিজ সব ইসলামের জন্য হারাম হয়ে সব হারাম হয়ে যে কোনো মহিলার সাথে এরকম দুর্ঘটনা ঘটলে ওই মহিলার উপরে নিচে যত মহিলা আছে ওই ছেলের জন্য সব হারাম হয়ে এখন ওই স্ত্রীর সাথে ওই মেয়ের সাথে খালাতো বোনের সাথে বিবাহ হয়েছে কিনা এটা জানার জন্য বিবাহ হয়েছে কিনা ওটা হালাল করার কোনো তরিকা আছে কিনা আমরা দেখছি ওটা ইচ্ছাই হালাল হয়ে গেছে কোনদিন হালাল করা যাবে না এই তো নারীর সাথে বললাম আমার সাথে সব ধরনের ঘটনা সব ধরনের ঘটনা আছে ভাই বোন এক পড়ে এখানে ঘটতেই ঘটনা তাদের নিরিবিলি একটা রুম দেওয়া হবে তখন এই ধরনের ছবি দেখবে তো তাদের তো আমি একটু ট্রেনিং নেই একটি জিনিস মানুষ একটা জিনিস দেখে তো বলে না কেন ওটা আবার তারা বাস্তবায়ন করতে চায় এইভাবে করতে হবে বাড়িতে নাকি হাজার হাজার থেকে এক লোক আসছে বাপ পেয়ে হয়ে গেছে এই দুর্ঘটনা আলহামদুলিল্লাহ কাজেই এই ছোট বিভাগে যে ধরনের ঘটনা আছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকে হচ্ছে এক তো তাদের মাথার মধ্যে আল্লাহ হুকুম বলতে কিছুই নেই আর একদিক দিয়ে মরে মরে এই চিঠি এগুলো দিলাম আল্লাহ হুকুম যায় না যায় হালাল হারাম কিছুই জানেন আর এইগুলো তার হাতের হাতের না জানে এই অবস্থায় আমরা নিশ্চিন্ত বসে আছি যে আমার ছেলে তো ফেরেস্তা আমার ছেলে তো ফেরেস্তা এক নেত্রী বলে করছে আমার ছেলে তো এগুলো করতে পারবে বাপমার জন্য এই ধরনের মন্তব্য করা ভুল বাপমার জন্য যে ছেলেকে ফেরেস্তা দাবি করা চরম আহমদ চরম আহমদ এটা দলিল কতটা আমল আছে আমার ছেলেরা করতে পারে যেন নবীর ছেলে কেনান হলো নবীর ছেলে কেনার হলো তুমি কি নবীর উপরে তোমার ছেলেরা করতে পারো না আমার দুনিয়ার মানুষ জানে কি হয়েছে না হয়েছে দুবাইয়ে হবে যাই হোক আমি বলছিলাম আমরা এই যে একটা দায়িত্ব আল্লাহ দিচ্ছেন আমাদের ছেলেকে আল্লাহ দিয়ে শিখাও আল্লাহ দিনের কাজে লাগাও মানুষকে নেকটাস করতে উৎসাহিত করবে ওনাকে বন্ধ করতে পারবে আমরা কোরআন হাদিস না শেখানো দরুন কোরআন হাদিস না শেখানো দরুন সে কি অন্যায় কাজ থেকে নিষেধ করবে সে নিজেই অন্যায় কাজের মধ্যে থাক অন্যায় কাজের মধ্যে জড়িত এই জন্য কোরআনের একটা বলা হয়েছে করুন মিম্মা তরিকুন প্রিয় বস্তু যখন আল্লাহর জন্য না দিবা আল্লাহকে বুঝতে করতে পারবে মানুষের কাছে তার ছেলে থেকে প্রিয় বস্তু কোনটা আছে বাপের কাছে সন্তান থেকে প্রিয় বস্তু কোনটা আছে তা আল্লাহর জন্য দিতে হবে আল্লাহর জন্য যাওয়ার অর্থ কি জবাই করে দিবেন জবাই করা যায় নেই আল্লাহর জন্য যাওয়ার অর্থ আল্লাহর দিন শিখাই আল্লাহ দিন শিখাই দেন ইনশাল্লাহ না খেয়ে মরবে না না খেয়ে মরবে আল্লাহ তখন অন্য আছে বলে দিচ্ছেন যে ব্যক্তি অবাক অনটনের ভয়ে তার ছেলেকে কোরআনের তালিম দিল না সে নিজে হাতে তার ছেলেকে হত্যা করে দিল জবাই করে দিল পরে আল্লাহ বলতেছেন আমি মহলা ওদের রেজেক্ট দিই যেমন তোমার রেজেক্ট দিয়েছি তুমি কেমন চিন্তা করলে আমার কোরআন পড়লে না খেয়ে থাকবে রেজেক আমার হাতে আমার সঙ্গে পড়বে না খেয়ে থাকবে হ্যাঁ আসলে আমি করে নাই তার মতো আমার শরীরের মধ্যে আবিষ্কার করছে ওটা পড়লে খেয়ে থাকবে শরীরের মধ্যেটা পড়লে খেয়ে থাকবে আর আমি আল্লাহটা পড়লে না খেয়ে থাকবে এই মুসলমানদের বিশ্বাস না একটা হলো আল্লাহ কোরআন পড়লে আমরা পাবে না জঘন্য বিশ্বাস মুসলমানের বিশ্বাস যদি পারে না একটা দুই নম্বর যে ব্যক্তি আল্লাহ দিন শেখাইল না সে নিজে হাতে নিজের সন্তানকে কতল করে দিল সব অলাস্তার তুলুন না কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে কতল করো না দিন শিখাইলেন না কতল করে দিলেন মানে ধ্বংস করে দিলেন ছেলেরা নাস্তান হয়ে গেল ধ্বংস হলো না ও মারবে আপনাকে নিয়ে মরবে দুনিয়া তো আপনাকে নিয়ে মারবে আখড়া তো আপনাকে টানে নিয়ে যাবে দৌড়বে আখড়া তো টানে নিয়ে যাবে আল্লাহ এই জন্য প্রিয় বস্তু বস্তুর ছেলে মেয়ে এদেরকে আল্লাহ দিন শিখাইতে হবে যাতে পুরা জন্য কি তারা আর একজনকে আল্লাহ দিনের কথা বলতে পারে দিনের তালিম দিতে পারে তখন আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারব এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার করে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার পালন কোন আলো মানা যাবে না কিন্তু আগে এটা আগে আপনার দিন শিখান আগে মুসলমান মানান আগে একটু গেলেন দেন মৃত্যুর সময় আপনার পাশে পাশে সবাই আসতে করতে পারে আপনাকে কালেমার তালকিন করতে পারে আপনাকে সুন্দর তরিকায় গোসল দিতে পারে আপনার জানাজা আপনার ছেলে পড়াইতে পারে আপনাকে ডাইন কাছে সুন্দর তরিকায় কবরে রাখতে পারে একটু দাঁড়িয়ে দেন এবার ডাক্তার বলা আমরা তো দোকান ফুটলেই চিন্তার গাছ দোকান ফুটলে এখানে দিয়ে দিলেন আল্লাহ দিন কত শিখবেন আপনি সুযোগ দিলেন না কিছুই জানেন না আচ্ছা, আর আমার কাছে তিনি ওর ক্লিয়ার আসবে উনি আসছে কি নিয়ে এই সমস্যা নিয়ে আমার তো কেন আমার প্রয়াসটা হয় যে এই যে আল্লাহ বলা হয় ঠিক না এই যে কবরাজাব কান্না জাহান্নাম সম্পর্কে বলা হয় এগুলো ব্যবস্থা ব্যবসা ব্যক্তি গায়ে রাখার জন্য এইসব করে আমাদেরকে রেখেছে দিন নেই বান্ধব এই কথাগুলো সবাই বলে হয়েছে দেখা এত তোমরা ইস্তেফার করি আমার এগুলো মনে তাতেই উনি বললেন যে আমার ধারণা মতো আমি বেগান হয়ে গেছি আগে আর বড় বুজুর্গ গেছে নিজের দ্বিতীয় পর্যায়ে আসছে আমার দ্বিতীয় পর্যায়ে আসছে আগে দাদা কাছে পুরো সাইকেল হাতি সারা দুনিয়ার লোক তাকে চিনে উনি রাজনৈতিক লিডারও করে উনি ইস্তেকফার শিখে দিতে কাজ কিছুই হয়নি এখন একটা আমি বললাম এটাকে শরীয়তের পরিবার ভাষায় বলে অর্থ অর্থাৎ কি বলে শয়তানের কুমন্ত্রণা হাতিসে পাকের মধ্যে আছে এইটা যদি কারো অন্তরে আছে তো বুঝতে হবে যে তার অন্তরে ইমান আছে তার অন্তরে ইমান আছে যার অন্তরে ইমান নেই তাকে শয়তানের অস্ত্র দেয় না তাকে শয়তানের খুব কুমন্ত্রণা দেয় না এবং দেখা যাচ্ছে দুনিয়া তো অনেক করছেন আল্লাহটা পড়েন তো যেটা ইমানের আলামত আপনি সেটা বেইমান করে দিচ্ছেন যেটা ইমানের আলামত এতে কারণে না কারণে কি করতেছেন বেইমান আমি বেইমান হয়ে গেছি তো বেইমান না এটা ইমানের আলামত এটা হইলে খুশি হয়েছে বলা হয়েছে আমার অন্তরে ইমান আছে যদি অন্তরটা না আসতো তাহলে সন্তোষ ইমান আছে কিনা এটা আসার দরুন নিশ্চিত হয়ে গেলেন যে আমার অন্তরে কি আছে ইমান আছে এখন বলে এটা কি করতে হবে এটা হাতে আল্লাহ বলেছে এক নম্বর আউজুবিল্লাহ দুই নম্বরে আমন্তুবিল্লাহি রুসুলিহি তিন নম্বরে বাম থেকে তিনবার ফু ফু ফু তিনবার ফুটু করো চার নম্বরে অন্য কোনো ভালো চিন্তা শুরু করো ওইটা আল্লাহ নেই জান্নার জাহান্নার নেই এগুলো মাথা আসতেছিল ওটাকে বাঁচার জন্য কি করতে হবে ভালো একটা চিন্তা শুরু করেন আদান দিদি ওই চিন্তা শুরু করো ওইটা দূর করতে চেষ্টা করো না কিতাবে লিখতে যে শয়তান কুমন্ত্রণা দেয় এইটা দূর করার চেষ্টা করা যাবে না তাহলে বেঁচে হয়ে যাবে ওইটাকে দূর করার চেষ্টা করা যাবে না কি করতে হবে এই তাপুর উপরে আহতবিল্লা পড়েন আমাস্তবিল্লা পড়েন বাম দিকে শুধু পালেন আর চার নম্বর কাজ কি অন্য কোন ভালো চিন্তা শুরু করেন এটা হাদিসের মধ্যে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে আমাদের একটা নতুন বই আছে ইসলামিক জেন্দেগি সেখানে মহাদেশের আছে ওর চারশো আটানব্বই পৃষ্ঠা এই বয়ানটা ওই বই চারশত আটানব্বই পৃষ্ঠায় এই বয়ানটা আছে এটা করে দেখেন আপনার কুমন্ত্র সব শেষ ধরুন আপনি এটা দূর করতে চেষ্টা করবেন না এখানে পাত্তাই দিবেন না আর আপনি মনে করবেন যেটা আমার ইমানের আলাদা খুশি হয়ে সন্তান আর দিবে না তার এর দিলে আরো খুশি হয়ে যায় সে আরো বুঝে আমি পাক্কাই মান্দার তাহলে এরা দিয়ে লাভ কি এমন সময় এক পকেটের দিচ্ছে কেন সে বুঝতে আমি বেমের হয়ে গেছে সেটা আমার নামাজ লাভ এবং দিতে দিতে সে নামাজ আসলে বেমান হয়ে যায় এগুলো করতেছে আর মনে করতেছে তাই এটাতে কি জিনিস এর চিকিৎসা কি উনি এগুলো জানা নাকি নামাজটা শোনার পরে তিনি আশ্বাস করবেন কয়েকদিন প্র্যাকটিস করেন সেটা না দিবেন আপনাকে সরকারের অপরাধের যত আপনি পাত্তা দিবেন গুরুত্ব দিবেন আরো দিবেন আরো দিবেন পয়লা পালনের এখানে দুটো হয়ে গেল তা আবার ধুয়ে আসবে গেলেন তারপর তারা বাড়াই দিবেন তার কোমরই হয়ে গেছে তার চাকরি হয়ে গেছে সে চাকরি কয়েকটা উঁচু করে থাকবে আপনি বলা হয়েছে সরকারকে বলো আমার উদ্যোগ তো সম্পূর্ণ হয় নাই এটা দিয়ে নামাজ পড়বো তোমার অর্থ যাবে নারীরা আমার নামাজের মতো অস্ত্রতা দিবে তিন দেখাটা চার দেখা আটটায় তো পড়ছেন না পড়ছেন তার উদ্দেশ্য ফের পড়ো না হাতিসে বলা হয়েছে ফের পড়বেন না বলা হয়েছে আমার নামাজ অসম্পূর্ণ থাকবে আমি অসম্পূর্ণ নামাজ পড়বো তোমার তোমার অস্ত্রতা মানি না তোমার কুমন্ত্রণা মানি না আট থাকবে এর ভিতরে মেহনত করে উঁচুও করানো যায় না ফের নামাজও ফের করানো যায় না টাইম লস হাত দেবে কিন্তু আপনি ওটা গুরুত্ব দেন আরো বেশি গুরুত্ব আরো বেশি গুরুত্ব দেখেন এলেন না থাকার দরুন তিনি সিনিয়র অ্যাডভোকেট হয়ে গেল কত কিন্তু জানে দুনিয়ার মানুষ তাকে বুদ্ধিজীবী করতেছে আর ওই যে সহজ কথা যেটা ইমানের আলামত সেটা উনি বেইমান করতেছে এলেম কত জরুরি এই জন্য সেটা হক সন্তানকে আগে এলেম দান করেন এরপর অন্য কিছু এরপর অন্য কিছু আর এরপর তো শেষ করতে পারলাম না সর্বোচ্চ দায়িত্ব নেই তাকে দিনদার পরিবারে দিনদার পরিবেশে বিবাহের ব্যবস্থা করা আজকাল প্রায় গার্জিয়ানরা পয়সা করতো পয়সা পয়সা করতে যে আর দিনদার মেয়ে আনতে পারে না সারা জীবন ওই ছেলের জন্য অশান্তি অশান্তি স্বামীর কথা মানে না সারা দিন মার্কেটে করে কি করে না করে আর কত তোলা মানে সাথে তার সম্পদ ছেলেটা এক ইচ্ছা শোনাতে ছিল এক স্কুলে পড়া মেয়ের মন বেজার হয়ে গেছে জিজ্ঞাসা তার দাদি নানি তোর বেজার কেন আমার বান্ধবীরা আসছিল ওদের এক একজন দশ বারোটা করে ফেলেন আমার মাত্র চারটা তাই তোর মন খারাপ হয়ে গেল কি পড়া পড়াইতেছেন আপনারা চিন্তা করেন এই পড়াইতেছেন কিন্তু দিন পড়া মাত্র একটা তার বয় ফেরেন কেন তার মন খারাপ হয়ে গেছে আর একটাই তো না যায় চারটা লয়ে তার মন খারাপ হয়ে গেছে তাহলে আমাদের ছেলেমেয়ে কোথায় পেয়েছে কি করে কোথায় আল্লাহ দিন কোথায় আমরা এই জন্য দিন শিখাইতে হবে বিয়ের সময় মালের লোক করবেন না তিন তারিখে প্রাধান্য দিবেন আপনার জিন্দগি আপনার ছেলের জিন্দগি শান্তিময় হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমল করা প্রকৃত দান করেন আলহামদুলিল্লাহ